আল্লাহ রাব্বুল আলমিন কৌশল শিক্ষা দিয়েছিলেন কিভাবে তার ভাইকে নিজের কাছে রেখে দিবেন এজন্য তিনি আগের থেকেই জেনে নিয়েছিলেন দিন ইব্রাহিম বা ইয়াকুব সালাতাম যে দিনকে অনুসরণ করেন সেই দিনের বা সেই ধর্মের বিচার হল যদি কোনো ব্যক্তি চুরি করে তাহলে যার মাল চুরি করল তার কাছে ওই চোরকে হস্তান্তর করা হতো ইউসুফ আলাইহিসালাম এই কৌশলে তার ভাইয়ের খাদ্যের সেই বস্তার ভিতরে নিজের পেয়ালা ঢুকিয়ে দিতে বলেছিলেন এবং সেভাবেই যখন তারা রওনা হয়ে গেল পিছন থেকে ডাক দিলেন যে হে কাফেলার লোকেরা তোমরা দাঁড়াও তোমরা চুরি করেছ তারা দৃঢ়তার সঙ্গে তা প্রত্যাখ্যান করল এবং বলল যে আমরা চোর নই এরপরে ইউসুফের লোকেরা গিয়ে যখন তালাশ করে প্রথমে অন্য ভাইদের ব্যাগ তালাশ করে না পাইল শেষে গিয়ে বিনিয়ামিনের ব্যাগের থেকে সেই হারানো পেয়ালা বের করল যেহেতু তারা আগে দৃঢ়তার সঙ্গে বলেছিল যে আমরা চোর নই এখন তাক দেখা যাচ্ছে তাদের থেকে সেই হারানো মাল পাওয়া যাচ্ছে এই জন্য তারা সঙ্গে সঙ্গে নিজেদের দোষকে আড়াল করার জন্য একটা উত্তর দিল সেটার থেকে আজকে আলোচনা শুরু হচ্ছে তারা বলল যে যদি ইউসুফের যদি বিনিয়ামিন চুরি করে থাকে এটা কোনো আশ্চর্য বিষয় নয় কারণ তার এক ভাই সেও আগে চুরি করেছিল মূলত এই আয়াত থেকে বোঝা যায় যে তার ভাই কি চুরি করেছিল এই ভাইটাই আলাহ ইসলাম মূলত তার ছোটবেলায়ও এরকম কৌশল করেই তাকে তার খালা লালন পালন করেছিল তো মূলত সেদিকে ইঙ্গিত করেছিল যে এই ইয়াসরেফ ফাকাদ সারা কাহুল্লাহ মিন কবলু যদি ইউসুফ চুরি করে থাকে তাহলে এটা কোনো আশ্চর্য বিষয় নয় কারণ তার ভাই আর যদি বিনিয়ামিন চুরি করে থাকে এটা কোনো আশ্চর্য বিষয় নয় কারণ তার ভাই ইউসুফ ইতিপূর্বে চুরি করেছিল ইউসুফ আলহি সালাতাম বুঝলেন এ কথার থেকে ইউসুফ সম্পর্কে তাদের মনে এখনো কি ধারণা এবং তার ভাইয়ের সঙ্গে এরা কি আচরণ করেছে তিনি বিষয়টাকে মনে রাখলেন ইউসুফ আলাইহি সালাম বিষয়টাকে মনে মনে গোপন রাখলেন ওয়ালাম ইউবদিহা লাহুম তাদের কাছে আর প্রকাশ করলেন না শুধু এতটুকু বললেন মনে মনে বললেন বরং তোমরাই খারাপ তোমরাই আসলে নষ্ট মানুষ এটা মনে মনে তিনি বললেন তোমরা যে বিষয়ে আলোচনা করছো এ সম্পর্কে আল্লাহ ভালো জানেন এরপরে এখন যেহেতু তাদের মধ্যে বিনিয়ামিন চোর হিসেবে সাব্যস্ত হল এবং তাদের বিচার অনুযায়ী ইউসুফকে মানে বিনিয়ামিনকে ইউসুফের কাছেই রেখে যেতে হবে অপরদিকে তারা তাদের আব্বার সঙ্গে অঙ্গীকারাবদ্ধ ছিল যে বিনিয়ামিনকে তার কাছে আবার ফেরত নিয়ে আসবে সেজন্য এখন তারা ইউসুফের কাছে তথা মিশরের বাদশার কাছে আবেদন করতে লাগলো কলু ইয়া আজিজু আবান তারা বলল হে আজিজ মিশরের অধিপতি ইন্না লাহু আবান শাইখান কাবিরন তার একজন বৃদ্ধ পিতা আছে ফাখুজ আহাদানা মাকানাহু আপনি আমাদের থেকে কোন একজনকে তার স্থলে রেখে দিন ইউসুফের মানে বিনিয়ামিনকে ফেরত দিয়ে তার পরিবর্তে আমাদের থেকে কোন একজনকে আপনি রেখে দিন ইন্না কারণ আপনাকে আমরা দেখতে পাচ্ছি আপনি নিশ্চয়ই একজন মহসিন অত্যন্ত দয়ালু মানুষ ভালো মানুষ আমাদের আব্বার প্রতি সদয় হয়ে আপনি বিনিয়ামিনকে ছেড়ে দিয়ে তার পরিবর্তে আমাদের কাউকে রাখুন ইন্না ইউসুফ আলাইহিসালাম বললেন যে আমি এই কাজ করার থেকে আল্লাহর কাছে পানা চাই এমন কাজ করা সম্ভব না যে আমরা যার কাছে আমাদের সামান পেয়েছি তাকে বাদ দিয়ে তোমাদের নিরপরাধ একজনকে রেখে দিব এটা একটা নিশ্চয়ই জুলুম অত্যাচার এ ধরনের অপরাধমূলক কাজ আমি করতে পারি না এবারে যখন ইউসুফের দরবার থেকে তারা নৈরাশ হয়ে গেল তারা আলাদা হয়ে পরামর্শে বসলো যখন তারা ইউসুফের দরবার থেকে নৈরাশ হয়ে গেল এবারে তারা খালাসু নাজিয়া তারা নিজেরা পরামর্শ করার জন্য বসল পালা আলম তালামু আন্না আবাকুম কদ আলাইকুম মাওসিকাম মিনাল্লাহি তাদের মধ্যে বড় যে ব্যক্তি বড় ভাই দায়িত্ব বেশি সে বলল আলাম তা আলামু তোমরা কি জানো না তোমাদেরকে মনে নাই আন্না আবাকুম কদ আখাজা আলাইকুম মাউসিকাম মিনাল্লাহি যে তোমাদের পিতা আল্লাহর নামে তোমাদের থেকে শপথ নিয়েছেন অমিন কবলু মা ইউসুফ আর ইতিপূর্বে তোমরা ইসুফের ব্যাপারে কি বাড়াবাড়ি করেছো তাও তোমাদের জানা সুতরাং এখন এই অবস্থায় আমি কোনো অবস্থাতেই আব্বার কাছে ফেরত যেতে পারি না আমি এখানে বসে পড়লাম ফালান আবরাহাল আরদা হাত্তা ইয়াজান আলী আবি আও ইয়াহকুম আল্লাহুলি সুতরাং আমি এখানেই থাকব যতক্ষণ না আব্বা আমাকে যাওয়ার জন্য অনুমতি দিবেন অথবা আল্লাহ তালা আমাদের ব্যাপারে কোনো ফয়সালা করবেন আমার ব্যাপারে কোনো ফয়সালা করবেন অহুয়া খৈরুল হাকিমিন তিনি সবচেয়ে উত্তম বিচারক সুতরাং আল্লাহর উপরে ভরসা করে আমি এখানে থেকে গেলাম তোমরা বরং চলে যাও এর যে ও ইলা আবিকুম তোমরা তোমাদের আব্বাজানের কাছে ফিরে যাও ফাকুলু এবং তোমরা গিয়ে তাকে বলো ইয়া আবানা ইন্নাবনাকা সারাক হে আমাদের আব্বাজান নিশ্চয় আপনার ছেলে চুরি করেছে এটা গিয়ে বলো ওয়ামা শাহিদ না ইল্লা বিমা আলিমনা ওয়ামা কুন্না লিল গাইবি হাফিজিন আমরা তো যেটা জেনেছি এটাই বলতে পারি আমরা অদৃশ্যের কোনো এলেম আমাদের কাছে নেই আমরা গায়েব জানি না যেটা বাস্তব হয়েছে আমরা তাই বলছি আপনি যদি আমাদের কথা বিশ্বাস না করেন তাহলে ওয়াস আলিল করিয়াত আল্লাতি কুন্না ফিহা আমরা যেই জনপদে যেই এলাকায় ছিলাম সেইখানের লোকদেরকে আপনি জিজ্ঞেস করুন না ফিহা এবং যেই কাফেলার সঙ্গে আমরা ছিলাম আপনি তাদেরকে জিজ্ঞেস করুন আমরা বরং সত্যবাদী এখানে আর কথা বলে না যে আপনি আমাদের বিশ্বাস করবেন আগের বারে কিন্তু তা বলেছিল ইউসুফকে কুয়ায় ফেলে দিয়ে এসে বলেছিল তাকে বাগে ফেলেছে খেয়ে ফেলেছে আমরা যদিও সত্যবাদী আপনি তো বিশ্বাস করবেন না এটা বলেছিল ওখানে এখানে আর তা বলছে না কারণ ওখানে তারা অন্যায় করেছিল এইখানে তাদের অন্যায় না ইয়াকুব আলাই ইসালামকে যখন বলা হলো তিনি উত্তর দিচ্ছেন হাকিম ইয়াকুব আলাইহিসালাম বললেন বরং তোমাদের নফস তোমাদের মন একটা কাজকে সুন্দর সাজিয়ে গুছিয়ে বানিয়ে দিয়েছে আগের বারে যেরকম ভাবে ইউসুফকে তোমরা চক্রান্ত করে নিখোঁজ করে দিয়েছ এরপরে আমার কাছে এসে তোমরা বলেছ তাকে বাগে খেয়ে ফেলেছে মিথ্যা রক্ত মিশ্রিত করে নিয়ে এসেছো এরকম তোমরা এই কাজটা যেমন তোমাদের জন্য সহজ হয়েছিল তোমরা ঠিক আরো একটা সহজভাবে একটা কাজ তৈরি করে নিয়ে এসেছ বোঝা গেল যে নবীরা গায়েব জানেন না তাহলে এখানে বলতেন যে হ্যাঁ এইবার তোমাদের দোষ না তা বলেন নাই বরং তিনি বললেন লাকুম আং ফুসুকুম আমরান তোমরা আগে যেরকম ভাবে একটা অন্যায় কাজকে সহজ করে উপস্থাপন করেছিলে এবারও তোমাদের মন তোমাদেরকে একটা কাজ সহজ করে দিয়েছে জামিলুন সুতরাং আমি সবর করব ধৈর্য ধারণ করব এবং উত্তম ধৈর্য ধারণ করব আসাল্লাহু বিহিম জামিয়া হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ধৈর্যের ফলে তাদের সকলকে আমার কাছে আবার ফেরত দিয়ে দিবেন এটা একটা ধারণা এটার কোনো প্রমাণ ছিল না যে আল্লাহ ফেরত দিবেন যেহেতু সবরের মাধ্যমে আল্লাহ তারা সাহায্য করেন সেই ভিত্তি তিনি বললেন হাকিম নিশ্চয় আল্লাহ তারা অত্যন্ত জ্ঞানী এবং অত্যন্ত কৌশলী আনহুম এই বলে ইয়াকুব ইসলাম ছেলেদের থেকে মুখ ফিরিয়ে নিলেন আসাফা আলা ইউসুফা এবং বললেন যে হায় ইউসুফের জন্য আমার আফসোস অবিয়াদ্দাত ফাহুয়া কাজিম ইয়াকুব ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে তার চোখ সাদা হয়ে গিয়েছিল অন্ধ হয়ে গিয়েছিল আলো তাল্লাহি তাফতাউ তাজকুরু ইউসুফা ইউসুফের ভাইয়েরা বললেন ইয়াকুবের সন্তানরা বললেন আপনি সবসময় ইউসুফের আলোচনা করেন হাত্তা তাকুনা হারদান আও তাকুনা মিনাল হালিকিন হয়তো আপনি এর মাধ্যমে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবেন অথবা আপনি ধ্বংস হয়ে যাবেন আপনি মানসিক রোগী হয়ে যাবেন অথবা আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন ধ্বংস হয়ে যাবেন ইন্নামা বাসি ইয়াকুব ইসলাম বললেন যে আমি আমার দুঃখ আমার কষ্ট আমার এই দুরবস্থা আল্লাহর কাছে উপস্থাপন করছি আলামিন আল্লাহ এবং আমি আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না ইয়া বানি হাবু হে আমার ছেলেরা তোমরা আবার বের হয়ে যাও তোমরা ইউসুফকে এবং তার ভাইকে তালাশ করো মির এবং তোমরা আল্লাহর রহমাত থেকে নৈরাশ হইও না ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন নিশ্চয় আল্লাহর রহমত থেকে একমাত্র কাফেররাই নৈরাশ হয় এছাড়া মমিনরা নৈরাশ হতে পারে না এবারে ইয়াকুব আলাহিসাল্লামের পরামর্শের ভিত্তিতে আবার তারা চলে গেল মিশরে এবং আবারও গিয়ে আজিজে মেসের দরবারে প্রবেশ করল ফালাম্মা দাখালু আলাইহি এবারে যখন ইউসুফের ভাইয়েরা ইউসুফের দরবারে মিশরের অধিপতির দরবারে গিয়ে হাজির হল قالوا يا أيها العزيز مسنا وأهلنا الضر وجئنا ببضاعة مزجاة فأوف لنا الكيل وتصدق علينا إن الله يجزي المتصدقين فلما دخلوا عليه যখন ইউসুফের ভাইয়েরা ইউসুফের কাছে প্রবেশ করলো তারা জানে না যে এটা ইউসুফ ইয়া আজিজু তারা বলল হে আজিজ মিশরের অধিপতি মাসানা ওয়া আহলানা আব্দুরু আমাদের এবং আমাদের পরিবারের অবস্থা খুবই খারাপ আমাদের দুর্যোগ এবং খাদ্যের অভাব দেখা দিয়েছে আমরা সামান্য কিছু পুঁজি নিয়ে আপনার কাছে এসেছি এ দিয়ে আমরা পুরোটা পাবো না রেশন নেওয়ার জন্য যে সামান্য মূল্য ধার্য করা ছিল তাও এবার আনতে পারেন নাই ফিলানাল কাইলা আপনি আমাদের জন্য পুরোটাই রেশন যা আমাদের দেওয়া হয় সেভাবে আপনি পুরোটাই দিবেন যদিও আমরা আপনাকে বিনিময়ে পুরো দিতে পারছি না ও তাসাদ্দাকা আলাই না আপনি আমাদের প্রতি সাদাকা করুন দান করুন আপনার দান হিসেবে অনুদান দিয়ে আমাদেরকে পুরোটাই দিয়ে দিবেন এরপর ওয়াজ করলেন ইন্নাল্লাহ ইয়াজিল মুতাসাদ্দিকিন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলমিন দানশীলদেরকে প্রতিদান দান করেন আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে বিনিময় দান করেন ইসুফ আলাইসালাম বুঝতে পারলেন যে তার পরিবার এখন খুবই কষ্টে আছে তার আব্বা তার ভাইয়েরা খুবই কষ্টে আছে এটা বুঝতে পারলেন এ পর্যন্ত তিনি পরিচয় দেন নাই এখন এই মুহূর্তে আর পরিচয় না দিয়ে পারা যাচ্ছে না এবারে তিনি বললেন قال هل علمتم ما فعلتم بيوسف واخيه اذ انتم جاهلون قال ইউসুফ বললেন হাল আলিমতুম মা ফালতুম বিউসুফ আখিহি তোমাদের কি মনে আছে তোমরা কি জানো না তোমরা ইউসুফের সঙ্গে এবং তার ভাইয়ের সঙ্গে কি আচরণ করেছিলে তা কি তোমাদের জানা নেই ঈদ আংতুম জাহিলুন যখন তোমরা জাহেল ছিলে মূর্খ ছিলে এটা দিয়ে তাদের দোষটাকে একটু হালকা করে দিলেন যে তখন তোমরা জাহেল ছিলে মূর্খ ছিলে কাজে এটা দ্বারা বোঝা যায় যদি কাউকে তিরস্কার করতে হয় কারো দোষের উপরে তাহলে একটা দিকে তাকে বাঁচাবার রাস্তাও খুলে দিতে হয় এখানে বোঝা গেল যে তোমরা কি করেছিলে ইসুফের সঙ্গে এবং তার ভাইয়ের সঙ্গে যখন তোমরা মূর্খ ছিলে জাহেল ছিলে قالوا أئنك আলান্তা ইউসুফ এবারে তার ভাইয়েরা বুঝতে পারলো কেন আগেই দেখা যাচ্ছিল যে চেহারাটা পরিচিত মনে হচ্ছে মনে হয় যেন চিনা চেনা এরপরেও যেহেতু ইউসুফকে আমরা কুয়ায় নিক্ষেপ করেছিলাম সে এরকম ভাবে মিশরের অধিপতি হবে এটা তাদের কল্পনায় ছিল না সেজন্য তারা এতদিন পর্যন্ত বলতে সাহস করে নাই এবারে যখন ইউসুফ আলাহাম বলেই ফেললেন যে তোমরা ইউসুফের সঙ্গে এবং তার ভাইয়ের সঙ্গে কি আচরণ করেছিলে তা কি তোমাদের মনে আছে যখন তোমরা জাহেল ছিলে মূর্খ ছিলে এবারে তার ভাইরা বলল আলু আইন্না কালাং তা ইউসুফ তারা বলল তাহলে আপনি কি ইউসুফ ইউসুফ ইউসুফ বলেন হ্যাঁ আমি ইউসুফ এবং আমার ভাই বিনিয়ামিন আলাইনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অনুগ্রহ করেছেন দয়া করেছেন জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলমিন যেই ব্যক্তি তাকুয়া অর্জন করে আল্লাহকে ভয় করে চলে ওয়াসবির এবং সবর করে বিপদ আবাদে সবর করে ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলমিন আজরাল মোহসিন আল্লাহ রাব্বুল আলমিন মোহসিনদের আগে মোহসিনের ব্যাখ্যা আমরা করেছি যারা একনিষ্ঠ ভাবে খালেজ ভাবে তাও আলোকে যারা আল্লাহর প্রতি ইমান রাখে আল্লাহ রাব্বুল আলমিন তাদের আমলকে বরবাদ করেন না তাদেরকে সাহায্যই করে থাকেন এই জন্য বিপদ আপদে ধৈর্য ধারণ করলে উত্তম বিনিময় পাওয়া যায় উম্মে সালামা রাদি আল্লাহ আনহা একজন আল্লাহ নবীর একজন স্ত্রী তার পূর্বের স্বামী ছিল আবু সালামা আবু সালামা অত্যন্ত ভালো লোক ছিল তিনি বলেন যে আবু সালামার মৃত্যুর পরে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসলাম আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আসলেন আর বললেন তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো সবর করতে পারো তাহলে আল্লাহ তারা এর চেয়ে উত্তম বিনিময় দান করবেন উনি মনে মনে বললেন যে আবু সালামার চেয়ে ভালো কোনো লোক হয় না এর চেয়ে ভালো লোক কোথেকে আসবে তারপরেও যেহেতু আল্লাহ রসুল সাল্লাহাম তাকে ধৈর্য ধারণ করতে বললেন তিনি সবর করলেন ঠিকই তিনি বলেন যে আল্লাহ তারা আল্লাহ আমাকে এই সবরের বিনিময়ে আবু সালামা আমার পূর্বের স্বামীর চেয়ে আল্লাহ তারা ভালো লোককে মিলিয়ে দিলেন আর তিনি হচ্ছেন আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম এই জন্য আয়াত স্পষ্ট করে দিচ্ছে কদমান্নাল্লাহ আলাইনা হা আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এহসান করেছেন দয়া করেছেন ইন্নাহু মাইয়াত্তাকি জেনে রাখো যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে তাকওয়া অর্জন করে তাকওয়া কাকে বলে তাফসির এবনে কাসিরের ভিতরে হুদাল্লিল মুতাকিনের তাফসির দেখবেন ওখানে সুন্দর করে লেখা আছে এমনি আব্বাসকে জিজ্ঞেস করার তাকোয়া কি জিনিস তিনি বললেন তুমি কি কাটাদার জঙ্গলে কখনো চলেছ বলে হ্যাঁ চলেছি বলে কেমনে চলো যে কাপড়গুলো গুটিয়ে নেই মাথার দিকে লক্ষ্য করে যেন কাটায় আঘাত না লাগে আবার নিচের দিকে তাকায় যেন কাটা পায়ে না ঢুকে এরকম চতুর্দিকে শরীরে যেন কাপড়ে কাটা না জড়ায় এরকম ভাবে শরীরে না ঢোকে মাথায় আঘাত না লাগে পায়ে কাটা না ঢুকে চতুর্দিকে একসঙ্গে সতর্কতা অবস্থায় চলতে হয় এভাবেই কাটাদার জঙ্গলে চলার নিয়ম এমনি আব্বাস রাদি আল্লাহ তালু বললেন কাটাদার জঙ্গলে চলতে গিয়ে তুমি যেভাবে সতর্কতা অবলম্বন করো জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর হুকুমকে পালন করতে গিয়ে আল্লাহর আদেশগুলো পালন করা নিষেধগুলোকে পরিহার করে চলার ক্ষেত্রে এরকম সতর্কতা অবলম্বন করার নাম হচ্ছে তাকুয়া জেনে রাখো যেই ব্যক্তি তাকুয়া অর্জন করে আল্লাহকে ভয় করে চলে অয়াসমির এবং সবর করে ফাইন্নাল্লাহ আজরাল নিশ্চয় আল্লাহ তালা মুহসিনদের আজরকে কখনো ধ্বংস করেন না এই জন্য সবর একটা বড় পরীক্ষা সবর করতে পারা মুমিনের একটা বড় গুণ কোরআনে বলা আছে ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব ভীতি দিয়ে ক্ষুধা দিয়ে ফল ফসল ইত্যাদির উপরে দুর্যোগ দিয়ে আমি তোমাদের দেখব পরীক্ষা করব এই জন্য মমিনদের অবস্থা হচ্ছে মমিনরা বিপদে পড়লে সবর করে আল্লাহর কাছে সাহায্য কামনা করে আর সুখের মুহূর্তে তারা আল্লাহকে স্মরণে আল্লাহর প্রশংসা করে আল্লাহর নেয়ামতে সুক্রিয়া আদায় করে কাজে সুখে এবং দুঃখে সর্বাবস্থায় মমিনের আল্লাহর হামদ করে সুক্রিয়া আদায় করে এই জন্য একটা হাদিসে বলা আছে আজাবন লিল মোমেন একজন মমিনের অবস্থা বড় আশ্চর্যজনক ইনাসাবাহুদুরন যদি মমিনের কোনো মুসিবত আসে সবারা তাহলে সে সবর করে আল্লাহর হামদ করে ওয়াইন আসাবাহু খৈরুন আর যদি কোনো সুখের মুহূর্ত আসে তখন সে খুশিতে আল্লাহকে ভুলে যায় না বরং সে মুহূর্তে প্রথমে আল্লাহর সুক্রিয়া আদায় করে ব্যবসা বাণিজ্য উন্নতি লাভ করলো বা তার সম্পদ সন্তান সুন্দর হলো ভালো হলো বেশি হলো এ দিয়ে সে আল্লাহকে ভুলে যায় না বরং আল্লাহর শুক্রিয়া আদায় করে এই জন্য মোমিনদের কোয়ালিটি এটা বড় গুণ কোরআনের আর একটা বলা হয়েছে মোমিনদের কয়েকটা বিশেষ গুণ সেখানেও বলা আছে প্রথমে আসবিরিন الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار মোমিনদের গুণ আসবিরিন এক নাম্বার হচ্ছে সবেরিন তারা সবর করে বিপদ আপদে তারা ধৈর্য ধারণ করে আল্লাহর প্রতি ইমানে অবিচল থাকে তারা ইমান হারা হয়ে যায় না ইমান হারা হয়ে তো লাভ নেই কিছু একটা মহিলার একটা বাচ্চা মারা গেল সে কবরের কাছে গিয়ে একটা ঝুপড়ি তৈরি করে ওখানে কান্নাকাটি করতে লাগলো কয়েকদিন কান্নাকাটি করার পরে কতদিন কানবে আর এরপরে কান্নাকাটি করা শেষ হয়ে গেছে চোখের পানি শুকিয়ে গেছে এখন তার সবকিছু গুটিয়ে যখন রওনা হচ্ছে তখন একটা আওয়াজ চলে আসলো আচ্ছা এই মহিলা যেটা হারিয়েছিল তাকে পেয়েছে তার একজনে বলে যে না পায় নাই তো পায় নাই বরং ধৈর্য ধারণ করলে যে সবটা হতো তাও সে হারিয়েছে বাচ্চাকেও হারিয়েছে এবং ধৈর্য ধারণ করলে আল্লাহ রাব্বুল আলমিন তাকে এর বিনিময়ে একটা সুন্দর বাচ্চা দান করতে পারত বা তাকে আজর দিত আখের সব দিতেন এটাকেও সে হারিয়েছে এজন্য হাই হুতাশ করা অধৈর্য হয়ে যাওয়া বিপদে ভেঙ্গে পড়া এটা মমিনদের কোনো বৈশিষ্ট্যই নয় এই জন্য মমিনদের গুণ বিভিন্ন জায়গায় আলোচনা করা হয়েছে কারণ আরেকটা বলা আছে আসাবিরিনা এক নাম্বার গুণ হল সাবেরিন তারা সবর করবে আসাদেকিনা দুই নাম্বার গুণ হল সত্য কথা বলবে মিথ্যা বলবে না আসাদেকিনা তিন নাম্বার হল আলকানি তিন তারা সবসময় বিনয়ী হয়ে থাকবে আল্লাহর দরবার রুজু করে থাকবে আল কনিতিনা আল মুনফেকিনা তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে যার যেরকম আছে এর থেকে ব্যয় করবে ওয়াল মুস্তাক ফিরিনা বিল আসহার এবং তারা ভোর রাত্রে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে কান্নাকারি করে ইস্তেক ফার করবে কোরআনের আরাকাতে বলা হয়েছে এরকম বহু জায়গায় সবর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলমিন মমিনদেরকে উদ্বুদ্ধ করেছেন সবর করার জন্য এবং এর মাধ্যমে আল্লাহ রাব্বুর আলম বিপদ দিয়ে মমিনদের দরজা বলন্দ করেন আপনার জন্য আল্লাহর কাছে বরাদ্দ করা আছে এই স্তরে আপনাকে পৌঁছাবেন কিন্তু আপনি এবাদত দিয়ে সেই পর্যন্ত পৌঁছতে পারেন নাই আল্লাহ রাব্বুর আলমিন আপনাকে বিপদ দিবেন সন্তানদের মাধ্যম হতে পারে সম্পদের মাধ্যম হতে পারে নিজের ব্যক্তিগত কোনো বিষয় হতে পারে এবং তারপরে সবর করার তৌফিক দান করেন এবং সবরের মাধ্যমে সেই ব্যক্তি আল্লাহর সেই নির্দিষ্ট স্থান পর্যন্ত পৌঁছে যেতে পারে এজন্য কোরআন বলছে আলাইনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে মান এহসান করেছেন দয়া করেছেন ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া এটা শুধু আমাদের জন্যই না যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে তাকওয়া অর্জন করে চলবে অয়াসবির এবং সবর করবে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলমিন এরকম মহসিন বান্দাদের আজরকে তাদের পাওনা তাদের প্রাপ্যকে আল্লাহ তালা কখনোই বরবাদ করেন না এ ওয়াজ করলেন তার ভাইদেরকে এবারে তার ভাইয়েরা বলল কালু তাল্লাহি লাকাদ আসারাক আল্লাহু আলাইনা ওয়া ইন কুন্না লাখাতিন কালু ইউসুফের ভাইয়েরা যখন তার পরিচয় জানতে পারল তারা বলল তাল্লহি আল্লাহর কসম লাকাদ আসারা কাল্লাহ আলাইনা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আমাদের উপরে অগ্রাধিকার দিয়েছেন প্রাধান্য দিয়েছেন ওয়াইন কুন্না লাখাতিন যদিও আমরা ভুল করেছি অন্যায় করেছি আমরা ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আপনাকে সাহায্য করেছেন আমাদের থেকে আপনাকে অনেক ঊর্ধ্বে তুলে নিয়েছেন ভুল যখন কেউ স্বীকার করে তখন আর তাকে তিরস্কার করা তাকে শাস্তি দেওয়া এটা আর ঠিক হয় না এটাই আমাদের আলোচ্য বিষয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ এটা যে আজকের সামনে যেটা ইউসুফ আলাহিসাল্লাম যখন তাদের ভাইয়েরা অন্যায় স্বীকার করে তখন কি বললেন এখন এরা মুঠের ভিতরে এই ভাইগুলো সেই ভাই যারা ইউসুফকে নানানভাবে কষ্ট দিয়েছে মারধর করেছে এবং শেষ পর্যন্ত অন্ধকার কূপে নিক্ষেপ করেছিল সেই ভাইগুলো যারা তার ছোট ভাইকেও নির্যাতন করেছে তাদের কথার থেকেই প্রকাশ পেয়ে গেছে এইভাবে যারা অন্যায় করেছিল সেই শত্রুগুলো এখন হাতের মুঠোর মধ্যে যেই কোনো শাস্তি দেওয়া যেতে পারে এরকম যখন শত্রু হাতের মুঠের মধ্যে থাকে তখন শাস্তি না দিয়ে ক্ষমা করে দেওয়া এটাই কোরআনের শিক্ষা কোরআন বলছে ইউসুফ আলাহ সালাম বললেন قال لا تسريب عليكم اليوم আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই আমার প্রতিশোধ নেওয়ার কোনো ইচ্ছা নেই এখন যদি আমি একটু হুকুম দেই তোমাদের সব জেলখানা ঢুকিয়ে দেওয়া যাবে কিন্তু আমি তা করছি না লা তাসরিব আলাইকুম আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই আমার কোনো প্রতিহিংসা নেই আমার কোনো ঘৃণা নেই আমার তোমাদের বিরুদ্ধে কোন প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই লাকুম বরং আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিন আমি সেই দোয়াই করছি তিনি বড় অত্যন্ত দয়ালু আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও আমিও তোমাদের জন্য আমার কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহ যেন তোমাদের ক্ষমা করে দেন আল্লাহর রাসুল সাল সাল্লাম যখন মক্কা বিজয় করলেন কোরআনুল করিম এই জন্য এই সুরার এই তাফসির থেকে বুঝবেন যে শত্রুকে হাতের মুঠোর মধ্যে পাওয়ার পরে যদি আপনি ক্ষমা করতে পারেন তখন এটা হলো সবচেয়ে বড় শক্তি বড় বীরত্ব আল্লাহ রাসুল সাল্লাম মক্কা বিজয় করলেন মক্কা বিজয় করলেন তখন সাহাবা একরাম প্রায় দশ হাজার সাহাবা একরাম আল্লাহ রসুলের একটা ইশারা একটা ইঙ্গিতের অপেক্ষায় দশ হাজার তরবারি উন্মুক্ত হয়ে আছে মক্কার সমস্ত লোকেরা আল্লাহর নবী যখন মক্কায় প্রবেশ করলেন তাদেরকে আগেই বলা ছিল যারা ঘরের দরজা বন্ধ করে ভিতরে বসে থাকবে তাদের কিছু বলা হবে না যারা খানায় কাবার সামনে নিরস্ত্র অবস্থায় অবস্থান করবে তাদের কিছু করা হবে না এমনিভাবে আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নিবে আবু সুফিয়ান মক্কার নেতা কাফেদের নেতা ছিল ওই আগের রাতে ইসলাম গ্রহণ করেছে যে কারণে তার ঘরকে নিরাপত্তা হিসাবে ঘোষণা করলেন এই কয়েকটা জিনিস যারা করবে তাদের কিছু বলা হবে না তবে যারা যুদ্ধ করার জন্য আসবে তাদেরকে ছাড়া হবে না মক্কার লোকেরা বুঝলো যে এখন আর যুদ্ধ করার সুযোগ নেই তারা খানায় কাবার সামনে এসে আশ্রয় নিল আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মক্কার খানা কাবায় প্রবেশ করলেন লাঠি দিয়ে ইঙ্গিত করলেন মূর্তিগুলোর দিকে মূর্তিগুলো এক একটা করে ভেঙে যাচ্ছে আল্লাহ রসুল বলছেন জাল আল হাক্কু ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা সত্য সমাগত মিথ্যা বিতাড়িত আর মিথ্যা বিতাড়িত হওয়ার বস্তুই বটে এ আয়াত পড়ছেন আর ইঙ্গিত করছেন এক এক মূর্তি ধবাস করে পড়ছে আর ভেঙে যাচ্ছে মূর্তি পরিষ্কার করা হলো এরপরে তিনি জনসমক্ষে আসলেন এসে বললেন ওহে মক্কার নেতারা আমার চাচারা ভাতিজারা এরা কারা এরা সেই লোকগুলো যেই লোকগুলো ইসলাম গ্রহণ করা অপরাধে হজরতে সুমাইয়া রাদি আল্লাহ আনহাকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করেছিল ইসলামের প্রথম শহীদ নারী আম্মার ইবনি আসারের মা হাজার সুমাইয়া রাদি আল্লাহ আনহা তাকে চরম নির্যাতন করে হত্যা করেছিল এই লোকগুলো সেই লোক যেই লোকগুলো আল্লাহ রসুল সাল্লামকে নামাজরত অবস্থায় উটের নারী ভুরি তার গলায় চাপিয়ে দিয়েছিল যেখান থেকে আল্লাহ রসুল উঠতে পারছিলেন না মা ফাতেমা এসে নামিয়ে দেওয়ার পরেই তিনি উঠতে পেরেছিলেন এই লোকগুলো সেই লোকগুলো যারা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে হত্যা করার জন্য গেরাও করেছিল আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম সেখান থেকে বের হয়ে গিয়েছিলেন আল্লাহ তাকে বের করে নিয়েছিলেন এই লোকগুলো এখন সামনে একটু ইঙ্গিত দিলে পরে দশ হাজার তরবারি তাদের ফয়সালা করে ফেলবে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সেই লোকদেরকে ইঙ্গিত করে বললেন ওহে মক্কার লোকেরা আজকে তোমরা আমার থেকে কিরকম ব্যবহার কিরকম আচরণ আশা করছো বলার সুযোগ পেলে একটু সাহস হয় তারা বলল আমরা একজন আদর্শবান চাচা আদর্শবান ভাতিজা আদর্শবান ভাইয়ের থেকে যেটা আশা করা যায় তাই করছি আমরা তোমাকে যেভাবে আগে পেয়েছি আমরা সেই আচরণ তোমার থেকে আশা করছি আল্লাহ রসুল সাল্লাম তখন এই আয়াত পনার বললেন আজকে আমি সে কথাই বলবো যে কথা বলেছিলেন আমার ভাই ইউসুফ আলাইসালাম যখন তার ভাইয়েরা তার সামনে উপস্থিত হল তাদের ভুল স্বীকার করেছিল সেদিন তিনি যেভাবে তার ভাইদের ক্ষমা করে দিয়েছিলেন আজকেও আমি তা তোমাদের সম্পর্কে সে কথাই বলছি আকুল কামা কাল আখি ইউসুফ আমার ভাই ইউসুফ আলাহাম যা বলেছিলেন আজকে তোমাদের ব্যাপারে তাই বলছি এরপরে তিনি আয়াত তেলাওয়াত করে শুনে দিলেন قال لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين لا تثريب عليكم اليوم আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই তোমাদের বিরুদ্ধে আমার কোনো হিংসা নেই প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই লাকুম আল্লাহ তারা তোমাদের ক্ষমা করে দিন অহুয়া আরহামুর রাহিমিন তিনি অত্যন্ত দয়ালু ইজহাবু আংতুমুত্তলাকা যাও তোমরা সকলেই চলে যাও নিজ নিজ ঘরে চলে যাও তোমাদের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো এটাই হচ্ছে মমিনদের সিফাত ক্ষমতায় গিয়ে হত্যা করা ক্ষমতায় গিয়ে বিচার করা এটা খুব সহজ কিন্তু ক্ষমতায় গিয়ে অধীনস্থদেরকে ক্ষমা করে এটা কঠিন আল্লাহ রাসুল সাল্লাম সেটাই শিক্ষা দান করেছেন তবে ক্ষমার ক্ষেত্রে আবার শর্ত আছে যদি কাউকে ক্ষমা করে দিলে সে আপনার সরলতাকে দুর্বলতা মনে করবে বা সে আবার চক্রান্ত করবে অথবা তার ক্ষমা যদি এ পর্যন্ত চলে যায় যা ক্ষমার অযোগ্য তার বিচার করা যেতে পারে মক্কার এই সাধারণ ক্ষমার সময়ও আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম সবাইকে ক্ষমা করেন নাই তেরো জন বা চোদ্দ জন লোককে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নাম ধরে বললেন এদের ক্ষমা নেই অবশ্য পরবর্তী তারা যখন বিভিন্ন জায়গা থেকে গোপনে এসে ইসলাম গ্রহণ করেছিল অনেককেই ক্ষমা করে দেওয়া হয়েছিল এর মধ্যে একজন ছিল ইবনু খতাল সে আল্লাহর নবীকে গালি গালাজ করার জন্য সমালোচনার জন্য দুইটা বান্দি খরিদ করেছিল গায়িকা নায়িকা এই লোকটাকে আল্লাহ রসুল সাল্লাম বললেন যেখানে বা সেখানে মেরে ফেলো কারণ নবীকে গালি দেওয়া এমনি সাধারণ অপরাধ ভিন্ন কিন্তু যদি কোনো ব্যক্তি আল্লাহকে গালি গালাজ করে নবীকে গালি গালাজ করে কোরআন করিমকে গালি গালাজ করে সেই ব্যক্তিকে ক্ষমা করা যায় না ধরা পড়ার আগে যদি তবা করে ভিন্ন কথা ধরা পড়ার পর এদের ক্ষমা করার অধিকার আল্লাহ তারা দেন নাই এই জন্য একটা কিতাব আছে সারিমুল মাসলুল আলা শাহ রসুল রাসুল সাল্লামকে যে ব্যক্তি গালি গালাজ করবে উপহাস করবে মজাক করবে সমালোচনা করবে তাদের জন্য কোনো ক্ষমা নেই এই জন্য মনে রাখবেন আজকে বিশ্বে যখনই কোনো ব্যক্তি কোনো মুসলমান নামদারি মোরতাদ বিশ্বের কুফফাদের কাছে সমাদৃত হতে চায় তাদের আস্থা ভাজন হতে চায় তখন তার সহজ কাজ হল নবীর বিরুদ্ধে লেখে দেওয়া ইসলামকে গালিগারাজ করা আল্লাহকে গালি দেওয়া কোরআনকে গালি দেওয়া রসুলকে গালি দেওয়া সেজন্য ইসলামের এই ব্যাপারে কঠোর আইন আছে যদি কোনো ব্যক্তি আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লামকে গালিগারাজ করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কোনো সমালোচনা করে সে ব্যক্তিকে সাধারণ ক্ষমতার আওতায় আনা যাবে না বরং তাকে কতল করে ফেলতে হবে এজন্যই এই জন্যই আমি বলেছিলাম যে আল্লাহর রসুলকে দেশে যারা নাটক করে এই যে কোথায় যেন মানিকগঞ্জের যে স্কুলের হেডমাস্টার একটা হিন্দু সে পড়াচ্ছিল ইসলামিয়াত কি দুর্ভাগ্য এই জাতির ইসলামিয়াত পড়াচ্ছে একটা হিন্দু ধর্মীয় ওস্তাদ শিক্ষক হিন্দু পড়াচ্ছে ইসলামিয়াত সেই ইসলামিয়াতের ক্লাসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে চরমভাবে গালিগালাজ করেছে যে কারণে ছোট ছোট বাচ্চারা প্রাইমারির বাচ্চারা গিয়ে তারপরে তার বিরুদ্ধে অভিযোগ করেছে এবং এখন শাসপুন ওই এলাকার মুসলমানদের চাপের মুখে সরকার বাধ্য হয়ে তাকে গ্রেপ্তার করতে এখন জেলে আছে আমি ওলাকার আলমদেরকে বললাম তোমরা আন্দোলন করে ভুল করেছ বরং ওর বিচার ছিল আল্লাহ রসুল সাল্লাহ যে বিচার করেছেন যেই ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম গালিগালাজ করবে আল্লাহর রসুলের সমালোচনা করবে সে ব্যক্তি যে হোক না কেন পৃথিবীর জমিনে থাকা আমার অধিকার মোটেই নেই তাকে কতল করে ফেলতে হবে এই জন্য মনে রাখবেন আমি মোমিনদেরকে বলবো এই বাংলাদেশের জমিনে তোমরা ঢাকায় বসবাস করছো এখান থেকে তোমাদের দায়িত্ব আছে সারা বাংলাদেশের কোন জায়গায় যদি আমার রসুলকে কেউ গাড়ি গাছ করে তাকে কতল করে তোমাদের তৈরি থাকবে সারা আছে কিনা ইনশাল্লাহ এই মানিকগঞ্জের এই শয়তান মাস্টার যদি জেলখানা থেকে মুক্তি পায় তাকে কতল করার জন্য তৈরি আছেন ইনশাল্লাহ রাসুলকে কাজ করবে আর বাংলার জমিনে মমিনদের জমিনে থাকবে বরদাস্ত হবে না ইনশাল্লাহ বলছিলাম সাধারণ ক্ষমা আছে ঠিক কিন্তু সেই ক্ষমা সবার জন্য নয় আল্লাহ রসুলাম আয়াত ঘোষণা করে তারপরে কিছু ক্ষমা করেন নাই আল্লাহ রসুলকে বলা হলো ইয়ারসোল্লাহ বোখারিস হাদিস ইন্না ইবনা খতাল মুতাআল্লিকুন বিআস্তারিল কাবা ইয়া রাসূলুল্লাহ ওই ইবনে খতাল তো কাবার গিলাফ ধরে ঝুলে আছে ক্ষমার জন্য কাবার গিলাফ ধরেছে নিরাপত্তার জন্য কাবার কাছে কি করা যাবে বোখার হাদিস পড়ুন পুরা লেখা আছে পরিষ্কার ফাত্তুলহু ওকে ওখানে কতল করে ফেলো তাকে ক্ষমা করা হয় নাই কাজে মনে রাখতে হবে এই ক্ষমা সব জায়গায় ইসলামে যেমন ক্ষমার ये बात आया है दुनिया पर हम ফুল भी हैं তলোয়ার भी हैं মুসলিমদের এই বৈশিষ্ট্য আছে একদিকে আমরা ফুল ফুলের মতো সুকমল সুহৃদ আর একদিকে হাম তলোয়ার বি হ্যাঁ কোরআন মোমিনদের সিফাত বয়ান করেছে মোহাম্মদুর রসুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم তারাহুম সুজ্জাদা ফাদলা ওয়া রিদওয়ানা আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার সঙ্গীদের বৈশিষ্ট্য হচ্ছে আশিদ্দা ওয়ালাল কুফফার যেই সমস্ত কুফফাররা ইসলামের বিরুদ্ধাচরণ করে ইসলামের ক্ষতি করার ইচ্ছে করে তাদের বিরুদ্ধে মমিনরা কঠোর হবে রুহামাও বাইনা হোম পরস্পরে তারা আবার নরম হবে এটাই মমিনদের সিফাত বৈশিষ্ট্য কোরআনে আল্লাহ তারা সুরায় মায়দার চুয়ান্ন নম্বর আয়াতে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে যদি তোমরা সব মোরতাদ হয়ে যাও ইসলাম থেকে সরে যাও আল্লাহর কোন ঠেকানাই তোমাদেরকে দিয়ে তোমাদের যে ব্যক্তি ইসলাম থেকে আল্লাহর দিন থেকে সরে যাবে তাতে আল্লাহর কিছু আসে যায় না কারণ আল্লাহ তারা অচিরি এমন এক দল মানুষ তৈরি করবেন এমন এক জাতি সৃষ্টি করবেন যেই জাতির কোয়ালিটি হবে ইহেব্বুহুম ইহেব্বুহুম ও নাহু ওই ছয়টা কোয়ালিটি আলোচনা করেছে আপনারা দেখে নেবেন ছয়টা কোয়ালিটির মধ্যে একটা কোয়ালিটি আছে তারা আইজ্জাতিন আলাল কাফিরিন কাফেরদের বিরুদ্ধে তারা কঠোর হবে কাজে মনে রাখতে হবে আজকে একদিকে যেমন আমরা ইসলামের এই বৈশিষ্ট্যগুলো আলোচনা করছি অপরদিকে আমাদের এটা মনে রাখতে হবে এইগুলো নিয়ে আবার ইসলামের দুশ্মনরা তারা আমাদেরকে সবক দেয় যে ইসলাম শান্তি ধর্ম আমরা বোম মেরে তোমাদের মেরে ফেলবো কাশ্মীরে তোমাদের হত্যা করা হচ্ছে ইরাকে মারা হচ্ছে ফিলিস্তিনে মারবো সব জায়গায় আমরা মারতে থাকো তোমরা মার খেতেই থাকো আর সবর করতে থাকো আর মুসলমানদের মধ্যেও একদল ইহুদি খ্রিস্টানদের দালাল আমি আজকে লক্ষ্য করছি যখনই আমরা কখনো এই ফিলিস্তিনি মুসলমানদের কথা বলি কাশ্মীরি মুসলমানদের মজদুমদের কথা বলি ইরাকি মুসলমানদের কথা বলি তখন একদল এই দেশের আলেম নামধারী এবং ওরা কিছু দিনদার মোত্তাকি পরেজগার নামধারী লোকেরা এহুদি খ্রিস্টানদের দালাল তারা তখন জঙ্গিবাদের গন্ধ পায় আমি পরিষ্কার করে দিচ্ছি কোরআনের কথা বলতে গিয়ে হাদিফের কথা বলতে গিয়ে মজলুম মুসলিমদের কথা বলতে গিয়ে যদি তোমাদেরকে কোন ব্যক্তি কালারিং করতে চায় তাদেরকে পরিষ্কার জানিয়ে ওইগুলো সব হুদি খ্রিস্টানদের দালাল আজকে মনে রাখতে হবে মুসলমানদের উপরে কি জুলুম হচ্ছে অন্যায় হবে ইরাকের লোকেরা কি হামলা করেছিল কোথাও কেন সেখানে হামলা করা হলো কাশ্মীরি মুসলমানদের কি অপরাধ ছিল ফিলিস্তিনি মুসলমানদের কি অপরাধ বরং এরা তো এহুদিদেরকে জায়গা দিয়েছিল আজকে সেই এহুদিরা এই নিরপরাধ মুসলমানদের হত্যা করছে আর এদের পক্ষে কথা বললে পরে এদের পক্ষে কথা বললে পরে কিছু লোকেরা এটাকে সন্দেহের চোখে দেখে আল্লাহর কাছে তবা করো মুসলমান আল্লাহর কাছে রুজু করো সেজন্য আমি এই বিষয়গুলো আলোচনা অন্য সময় করেছি আমি আজকে যেটা বলতে চাই কোরআনের আয়াত দি আমাদেরকে একদিকে ইসলাম উদ্বুদ্ধ করছে যখন শত্রু তোমার হাতের মুঠোর মধ্যে থাকে তখন তাকে ক্ষমা করে দাও আর যদি মুঠোর মধ্যে না আসে শত্রু বিজয়ী থাকে তার বিরুদ্ধে লড়াই করতে হবে সেটা এখানে না যে ওরা আমাদের মারতে থাকুক আমরা ক্ষমা করে দেই এটা বলা হয় না এখানে যতদিন পর্যন্ত মক্কা বিজয় না হয়েছে যুদ্ধ চালিয়েছেন মক্কা বিজয় হয়ে গেছে শত্রু পরাজিত মুঠের ভিতরে এখন তাদের ক্ষমা করা হচ্ছে ইউসুফ আলাহাম বললেন আলাইকুম ইয়াগফিরুল্লাহু লাকুম মহু আর রাহিমিন এজাহাবু বেকমি সিহাদা এবারে ইউসুফ আলাহিসাল্লাম বললেন আমার এই জামাটা নিয়ে যাও এজাহাবু বেকমি সিহাদা আমার এই জামাটা নিয়ে যাও ফালকুহ আলা ওয়াজহি আবি আব্বাজানের চেহারায় এই জামাটা লাগিয়ে দাও ইয়াতি বা বাসির আমার আব্বার চক্ষু দৃষ্টিশক্তি ফিরে আসবে আগে আলোচনা করা হয়েছিল তার চোখ সাদা হয়ে গিয়েছিল সেটা বললেন যে এটা ফিরে দিলে পরে চোখ ভালো হয়ে যাবে ওয়াতুনি বি কুমার জামাইন এবারে যাও তোমরা গিয়ে তোমাদের সব পরিবারকে এখানে নিয়ে আসো তোমাদের পরিবারের সব সদস্যদেরকে নিয়ে মিশরে চলে আসো আজকে এ পর্যন্ত হলো আগামী সপ্তাহে ইনশাল্লাহ পরে যে আলোচনা এখান থেকে ইউসুফের ভাইয়েরা যখন জামানে রওনা হলো ইউসুফ আলাহ ইয়াকুব আলাহ সালামের কি প্রতিক্রিয়া এবং তারপরে আসা এই বিষয়গুলো আলোচনা আসবে এবং এর উপর ভিত্তি করে কারামতুল আউলিয়া এবং মৌজেজা এগুলো সম্পর্কে আগামী সবাই গুরুত্বপূর্ণ আলোচনা আছে কারণ আমরা একদিকে আউলিয়াদের কারামতকে স্বীকার করব কারামতের আউলিয়া হক এটা আমরা বিশ্বাস করব কিন্তু কারামতের নামে এখন নতুন নতুন শরিয়াত অমুকের স্বপ্ন অমুকের বুজুর্গ অমুকের কারামত এগুলোকে আমরা বরদাস্ত করব না এই জন্য কোরআন সুন্নার আলোকে আগামী সপ্তাহে এই সুরার তাফসিরের ভিতরে কারামত সম্পর্কে আলোচনা আসবে কারণ ইসুফ আলাহাম যখন জামা নিয়ে পাঠাচ্ছেন সেই সময় ইয়াকুব আলাহিসাল্লাম ওখানে বসে বলছেন সামনে আলোচনা আসবে আমি ইউসুফের ঘেরান পাচ্ছি তো এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা হবে আল্লাহ সুবাহ আমাদের সকলকে কোরআন এবং হাদিস থেকে সঠিক ইসলামকে বোঝার তৌফিক দান করুন সমস্ত বাতিল থেকে পরেজ করার তৌফিক দান করুন